كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको ओ जिसकी रगूफाई में फकद मस्ती किरदार सूफी की शरीयत में फकद मस्ती अहवाल फकीह की शरीयत में फकद मस्ती किरदार یہ کسوش میں زودن غافل آزا شاہ باشی شاید کے نگاہ کن داگاہ نباشی ہر لحظہ ہے مومن کا نوئی آنے نوئی شان گفتاروں میں کرداروں میں اللہ کی برہان اللہ رب العالمین دربارے لکھ گلی شکریہ آدھائی کرچی جنہیں ہم کے পবিত্র জুমায়ের দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের একটি আয়াত এবং নবীজির একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ বিগত সপ্তাহগুলোতে আমি বান্দার কাছে আল্লাহর কি পাওনা এই সম্পর্কে আলোচনা করেছিলাম বান্দার কাছে আল্লাহ রব্বুল আলমিনের প্রাপ্য হচ্ছে বান্দা আল্লাহর লাশের জেনে এবাদত করবে আর আল্লাহর কাছে বান্দার পাওনা হচ্ছে বান্দা যখন আল্লাহকে লাশের জেনে আবাদত করবে তখন আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতে দিবে এটাই হচ্ছে আল্লাহর কাছে বান্দাদের পাওনা আজকে ইনশাল্লাহ আলোচনা করব উম্মতের কাছে নবীজির পাওনা সম্পর্কে এবং নবীজির কাছে উম্মতের পাওনা সম্পর্কে ইনশাল্লাহ কিছু আলোকপাত করার ইচ্ছা করব একটি হাদিসে আছে হুজুর ফাজ সাল আলাই আসাল্লাম বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ তবে যারা আমাকে মানল না যারা আমাকে মানে না তারা ব্যতীত সাহাবা একরাম প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ আপনাকে আবার আপনার কোন উন্মত মানে না নবীজি বলেছেন যে ব্যক্তি আমার মতের অনুসরণ করবে সে আমাকে মানল এবং সে আমার সঙ্গে জান্নাতে থাকল আর যে ব্যক্তি আমার তরিকার অনুসরণ করবে না সে আমাকে মানল না সে আমাকে অস্বীকার করলো সুতরাং সে যার নামে প্রবেশ করবে এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম উম্মতের কাছে নবীর পাওনা হচ্ছে উম্মত নবীর আনুগত্য করবে নবীর এতাত করবে যাবতীয় কাজে আমরা সাধারণত যে সমস্ত কাজ করে থাকি এটা সর্বপ্রথম দুই ভাগে বিভক্ত আমাদের কিছু কাজ আছে ধর্মের কাজ আবার কিছু কাজ আছে সংসারের কাজ ধর্মের কাজ যেমন নামাজ রোজা হজ জাকা এগুলো হচ্ছে ধর্মের কাজ সংসারের কাজ হচ্ছে গুম পসরা পায়খানা খাওয়া দাওয়া ইত্যাদি ধর্মের কাজে যদি বান্দা আল্লাহর নবীর বাতলানো নিয়ম নীতি মেনে চলে এটাকে বলা হয় সুন্নত আর ধর্মের কাজে বান্দা যদি আল্লাহর নবীর নিয়ম নীতি বাদ দিয়ে নিজের মন গড়া নিয়ম নীতিতে চলে এটাকে বলা হয় বেদাত ধর্মের কাজ যদি নবীর বাতলানো পদ্ধতি অনুযায়ী করতে পারে এতে সওয়াব আর ধর্মের কাজ যদি নবীর বাতলানো পদ্ধতি বাদ দিয়ে মন গড়া পদ্ধতি করে এটাকে বলবে বেদাত বেদাত হচ্ছে গুমরাহি আর গুমরাহি নাম সংসারে যে সমস্ত কাজ রয়েছে এগুলো যদি উম্মত নবীর বাতলানো নিয়ম অনুযায়ী করে এতে সাওয়াব রয়েছে ঠিক কিনা ভাই এতে সাওয়াব আছে যেমন হুজুর পাক সাল আলহি আসাল্লাম একটি হাদিসে বলেছেন আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায় অর্ধেক রাত এবাদত করার সাহব তার আমল নামায় লেখা হয় এবং গুম থেকে উঠে যদি ফজরের নামাজ বান্দা জামাতের সাথে আদায় করে বাকি আধা রাত জাগ্রত থেকে আবাদত করলে সে সাহাব তার আমল নামে সে স্বভাব লিখে দেওয়া হয় বোঝা গেল ঘুম এটা সংসারের একটি কাজ এই সংসারের কাজটি যদি আমরা নবীর বাতলার নিয়ম নীতি অনুযায়ী করতে পারে নবী বলেছেন তোমরা রাত্রে ঘুমাও তবে এসার নামাজ পড়ে ঘুমাতে হবে আবার ঘুমের একটা সীমানাও আল্লাহর নবী বলে দিয়েছেন সেটা হচ্ছে ফজরের আজান পর্যন্ত আজান দিলে এখন আর ঘুমের সময় নেই আল্লাহ ঘুমের জন্য নির্ধারণ করেছে রাত্র রাত্রকে আর দিন দিনকে নির্ধারণ করেছে কাজকর্মের জন্য কিন্তু বর্তমান অত্যন্ত আফসোসের বিষয় যে সময় আল্লাহ পাক আমাদেরকে ঘুম যাওয়ার জন্য দিয়েছেন আমরা ওই সময় ঘুম না গিয়ে কাজকর্মের সময়টাকে আমরা ঘুমের জন্য নির্বাচন করেছি অনেক মানুষ আছে দেখবেন এশার নামাজ পড়ে না অথবা এশার নামাজ পড়লেও দু চারজন কিন্তু ফজরের নামাজ অনেকেই পড়ে না অথচ আপনারা কি জানেন হাদিসের মধ্যে আছে কোনো মানুষ যদি ফজরের পরে ঘুমায় তখন তার হায়াতের বরকত কমে যায় রিজিকের বরকত কমে যায় এবং যাবতীয় প্রফুল্লতা তার দেহ থেকে বিদায় নিয়ে যায় সবসময় তার মন মরা মরা থাকে এই জন্য ফজরের সাথে সাথে আমরা ঘুমানোর চেষ্টা করব না বাচ্চা কাচ্চাদেরকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব যখন সূর্য পূর্ণভাবে আলোকিত হবে উদিত হবে তখন যদি ঘুমান আর কোনো সমস্যা নেই তো ভাই এই ঘুমটা যদি নবীর নিয়ম মতে আমরা করতে পারি তখন এবাদত সব আছে কিনা বলেন খাওয়া এটাও একটি সংসারের কাজ এটাও যদি নবীর বাতলারও নিয়ম মতো করতে পারে এতে অনেক স্বভাব রয়েছে আল্লাহর নবী বলেছেন আমার কোন মত যদি হাদিসের কথা বলছি খাওয়ার শুরুতে বিসমিল্লা পরে খাবার শুরু করে আর খাবার শেষ হওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে গুফিরালাহু মা তাকদ্দামা জাম্বিহি তার অতীত জীবনের সব ছগিরা গুণা মাফ করে দেওয়া হয় খাবার খেয়েছেন আপনি কিন্তু খেয়েছেন নবীর বাতলানো পদ্ধতি অনুযায়ী এটাও লাভ আবার নবীর নিয়ম যখন মেনে চলেছেন এটাও কি এই জন্য খাবেন শুরুতে যদি বিসমিল্লা পড়া ভুলে যান খাওয়ার মাঝখানে যদি আপনার স্মরণ আসে যে আমি তো বিসমিল্লা পড়ে খাবার শুরু করি নাই এও একটা দোয়া আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন যে তখন এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি আউআলাহু ও আখেরাহু বিসমিল্লাহি আউআলাহু ও আখেরাহু খাওয়ার মাঝখানে যদি তোমার স্মরণ আসে যে আমি বিসমিল্লা পড়ে খাওয়া শুরু করি নাই তখন এই দোয়াটা সঙ্গে সঙ্গে পড়ে নিবে এক লোক বলে কয় আমি যখন কোন মানুষের ঘরে দাওয়াতে যায় তখন আমি বিসমিল্লা ফড়ি খাই না আর নিজের ঘরে যখন খেতে বসি তখন বিসমিল্লা ফড়ি খাবার শুরু করি কারণ কি কারণ কেন তুমি দাওয়াতে গেলে বিসমিল্লা পড়ো না কই বেচারা আমাকে সব করে দাওয়াত দিয়েছে বিসমিল্লা পড়ি তো অল্প খাইলে ফ্যাট ভরে যায় তো ওই লোক আমার জন্য অনেক খাবার আয়োজন করছে আমি যদি অল্প খাওয়ার পর আমার ফ্যাট ভরে যায় তাহলে ওই মেজবানের সবগুলো খাবার আমি খেতে পারলাম না তার মনে কষ্ট আসবে এই জন্য মেজবানের মেহমানের ঘরে আমি খেতে বসলে কি বিসমিল্লা পড়ে খাই না খবরদার বিসমিল্লা পড়ার অর্থ কোনো এই নয় যে খাবার কম খাইলে পেট ভরবে বা খাবার বেশি খেতে হবে এ খাবার আল্লাপাক আমার আর আপনার জন্য কুদরতিভাবে ব্যবস্থা করেছেন এই জন্য খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে খাবেন এটাই শূন্য অজু করা এটাও একটি কাজ এটাকেও যদি শূন্যত অনুযায়ী করা হয় এতে অনেক স্বভাব রয়েছে হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাহ আলাই আসাল্লাম বলেন কোনো মানুষ যদি সুন্দরভাবে অজু করে তখন তার দেহ থেকে সমস্ত গুণা ঝরে পড়ে যায় নবীজি একটি গাছ দিয়ে উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে আছে তো সুন্দরভাবে অজু করার অর্থ কি জমজমরা পানি দিয়ে অজু করা পশ্চিম দিকে ফিরে অজু করা না অজুর ভিতর কিছু সুন্নত নিয়ম রয়েছে কিছু মোস্তাহাব আছে সুন্দরভাবে কিছু ফরজ আছে অজুর ভিতরে এগুলো যদি নিয়ম নীতিভাবে আদায় করতে পারেন হাদিসের মধ্যে আছে কোনো মানুষ যদি অজু করার শুরু বিসমিল্লা পড়ে বিসমিল্লা আলহামদুলিল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই কথা বলে যদি অজু শুরু করে এই লোকের এই অজুটা যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমল আমার ন্যাকি লেখা হয় সোভান যদি আপনি এই অজু অবস্থায় দুই দিন থাকেন দুই ঘন্টা থাকেন এই পুরো দুই ঘন্টা দুই দিন আপনার আমল নামায় ন্যাক উঠতেই থাকবে আজকে তো দুর্ভাগ্যের বিষয় অজু করতে বসলে আমরা গপ শুরু করি দুই বন্ধু আসছে বা দুইজন দুই সিটে বসছে টেপে ট্যাপ ছেড়ে দিছে অজু করতেছে কথা বলতেছে বিসমিল্লা পড়লো কি পড়লো না এই খবর আমাদের অনেক সময় থাকে না এই জন্য ভাই শরীয়তের কাজ আপনি আপনার মন গড়া করলে হবে না নবী যেভাবে আপনাকে বাতলিয়ে দিয়েছেন সংসারে কাজ বলেন শরীয়তের কাজ বলেন ওইভাবে মেনে চলতে পারলে আপনার স্বভাব উজু করার পরে একটা দোয়াও আছে নবীজি হাদিসে বলেছেন আমরা তো এই দোয়াটা জানিও না পড়বো আর কোথেকে আচ্ছা উজু করবো তো আমরা নবীর বাতলানোর নিয়ম অনুযায়ী করার চেষ্টা করব তখন এটা স্বভাব হবে আর না স্বভাব হবে না অজুটাই করা হবে কিন্তু কি হবে না স্বভাব আল্লাহর নবী বলেছেন যখন তোমরা গাড়িতে উঠবে অনেক নিয়ম আছে গাড়িতে তো আমরা সকলেই উঠি কিন্তু নবীর একটা নিয়ম আছে গাড়িতে উঠার সময় যখন উঠবে তুমি ডাইন পাও গাড়িতে রাখবে উঠার সময় বলবে বিসমিল্লাহ কি বলবেন ভিতরে যদি সিট খালি পান তো তো আলহামদুলিল্লাহ সিটে বসবেন বসে একবার পড়বেন আলহামদুলিল্লাহ কি পড়তে হবে আলহামদুলিল্লাহ আমি একটা সিট পেয়েছি মন মতে উঠার সময় পড়বো বিসমিল্লা সিটে বসার পরে বলবো কি আলহামদুলিল্লাহ যখন ড্রাইভার সাহেব গাড়ি ছেড়ে দিবে ওই সময় একটা দোয়া পড়তে হবে সুবহান আল্লাজি সাক্ষর অলানা হাজা অমা কুন্না লাহু মুকরিনিন একটা দোয়া আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি এভাবে দোয়া পড়ে গাড়ি উঠে এই গাড়িটি যতক্ষণ চলবে ততক্ষণ তার আমল নামায় স্বাভাবিক উঠতে থাকে এই জন্য আমার ভাইরা সাঁকোতে উঠবেন একটা পোল ফাড়ে দিবেন উঠার সময় বিসমিল্লা পড়ে যখন পোলটা ফাড়ে দিবেন এতে পুরা সাঁকো যতক্ষণ থাকবেন আপনি আপনার আমল নামায় নেকেই উঠতে থাকবে আল্লাহর নবী বলেন মান দাখালা সুখ হজরত উমর খাত্তাব রাজি আল্লাহ তালা আরো থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি বাজারে যাবে বাজারে আমরা তো অনেকে বাজারে যাই আর কি যায় এই মসজিদটাও তো আপনাদের বাজারের ভিতরে নাকি ভাই নবী বলেন যে ব্যক্তি বাজারে যাবে যাওয়ার সময় বাজারে যখন ডুববে একটা দোয়া আছে দোয়াটি একবার পড়বে আসাদু আল্লাহ ইলাহা ওহু আলা কুল্লি কদির নবী বলেন এই দোয়াটি পড়ে যদি বাজারে প্রবেশ করে তার আমল নামায় এক লক্ষ নেকি লেখা হয়ে যাবে এবং তার আমল নামা থেকে এক লক্ষ গুণাকে মাফ করে দেওয়া হবে এবং তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হবে সোহান এক লক্ষ নেকি দেওয়া হবে এক লক্ষ গুণা মাফ করা হবে জান্নাতে একটি মহল আমার আর আপনার জন্য তৈরি করা হবে নবীর সুন্নত আমরা কি কখনো পালন করেছি বলেন সবাই যে বাজারে ঢুকেই আমরা ঠিক আছে কিন্তু নবীর সুন্নটা তো আমরা কখনো পালন করি না যে দোয়াটি বলেছি হুজুরদের থেকে শিখে নেবেন পড়ার চেষ্টা করবেন এক লক্ষ নেকি যদি দিনে পাঁচবার এভাবে ঢুকেন আর পাঁচবার পড়েন পাঁচ লক্ষ নেকি আপনার আমল নামায় জমা হবে পাঁচ লক্ষ গুণা আপনার আমল নামাতে কি হবে আর বলেন যে হুজুর আমার গুণা তো নাই গুণা আপনার মাফ গিয়ে অনেকে বলে গুণা এত গুণা কই আবার অনেকে বলে যে এত সওয়াব আপনারা বলেন যে আল্লাহ রাস্তায় এসে এক টাকা যদি কোনো মানুষ খরচ করে হাদিসের মধ্যে আছে উনপঞ্চাশ কোটি টাকা খরচ করলে যে স্বভাব তার আমল নামে সে স্বভাব লেখা হয় তো অনেকে বলে এরা এই গুলো বলে কোথেকে বা এত স্বভাব দিয়েও বা কি করবে আমার ভাইরা একটা কথা স্মরণ রাখবেন ফরকাল এমন এক কাল ইয়াও মাইজিল লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লামান বিকলবিন সালিম কেয়ামতের দিন এমন একটি ভয়াবহ দিন হবে ওই দিন মানুষের ধন সম্পদ এবং মাল কোনো কাজে আসবে না একমাত্র নেকি ছাড়া কি কাজে আসবে সেদিন আর দুনিয়ার অবস্থাটা চিন্তা করেন একটা চকলেট কিনতে হলে আপনার কাছে টাকার দরকার আছে নাকি নাই ভাই বাজারে যাবেন টাকা লাগবে টাকা ছাড়া এই দুনিয়ার কোনো জিনিস আয়ত্ত করা যায় না একটা পাঞ্জাবি কিনবেন টাকা লাগবো একটা টুপি কিনবেন টাকা লাগবো মোবাইল কিনবেন টাকা লাগবো জুতা কিনবেন টাকা লাগবো নামাজের মশলা কিনবেন টাকা লাগবে টাকা ছাড়া কি কোনো লেনদেন আসেনি আমাদের দেশে তাহলে দুনিয়ার অবস্থা যদি এমন হয় যে টাকা ছাড়া মানুষ চলতে পারে না পরকালেও ন্যাক ছাড়া কোনো মানুষ চলতে পারবে না কথা বুঝছেন পরকালেও ন্যাক ছাড়া কোনো মানুষ কি তাহলে ন্যাকের দরকার আছে নাকি নাই এই কথা বলিয়েন না যে এত ন্যাক দিয়ে কি করবো বোখারি শরীফের ঘটনা আপনারা সকলেই জানেন এক লোকের আমল্লামা যখন মাপ দেওয়া হবে তখন মাত্র একটা নেকের তার অভাব থাকবে বন্দা আল্লাহর কাছে কত কাকুতি বিনতি করবে আল্লাহ একটা মাত্র নেক এটার জন্য আর কি আসে যায় আপনি আমাকে জান্নাত দিতে সমস্যা কি একটাই না মাত্র নেক আল্লাহাক বলবেন ফেরিস তারা যাও একে হাত পা বেঁধে জাহান নামে নিয়ে যাও খুজুহু হু সুম্মাল জাহিমা সল্লু তার কোফালের চুল ধরো আঁকড়িয়ে ধরো ধাক্কাতে ধাক্কাতে তাকে জাহান নামে নিয়ে যাও নেক কয়টা অনেক কান্নাকাটি করবে সর্বশেষ বলবে আল্লাহ আমার আর একটি কথা যদি আপনি রাখেন আল্লাহ পাক বলবেন হেরে বান্দা কি আল্লাহ হাসুর ময়দানে আমাকে একটু সুযোগটা দেন আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাতা পিতা রয়েছে ওদের কাছে যদি আমাকে পাঠান দয়া করে আমি নেকটা নিয়ে আসতে পারি আল্লাহ পাক তাকে বুঝাবে এরে বান্দা এটা কোনো দুনিয়ার জমিন নয় এটা আখেরাতের জমিন হাসরের ময়দান অনেকভাবে তাকে বুঝানো হবে যে হাসরের ময়দানে কেউ কাউকে নেক দিবে না কি কোন এটা কোরআন আছে কি নেই কেয়ামতের দিন মানুষ তার বাড়ি থেকে বাতা থেকে পলায়ন করবে এবং তার মাতা পিতা থেকে পলায়ন করবে এবং তার স্ত্রী থেকে মানুষ পলায়ন করবে তার সন্তানদের থেকে পলায়ন করবে তফসির আজিজ মধ্যে আল্লামা আব্দুল আজিজ মহাদ্দেশে দেলবি রহমদুল্লাহ আল্লাহ লিখেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিল থেকে পলায়ন করবে এই পৃথিবীর সর্বপ্রথম খুনির নাম কি জানেন আপনারা কি হজরত আদম আলাই সাল্লামের ছেলে কাবিল এলো পৃথিবীর সর্বপ্রথম খুনি এই কাবিল খুন করেছে তার আপন ভাই হাবিলকে এ ভাই কাবিল হাবিল ভাই থেকে পলায়ন করবে এবং হজরত ইব্রাহিম আলাই সালাম সর্বপ্রথম তার মাতা পিতা থেকে পলায়ন করবে আর হজরত নু আলাইসাল্লাম এবং হজরত লুত আলাই সালাম তারা উভয়জন তাদের স্ত্রী থেকে কি করবে পলায়ন করবে কারণ নু এবং হজরত লুত আলাই সালামের স্ত্রী ছিল মুনাফেক এটা আল্লাহরই কারিশমা মূর্তি পূজার ঘর থেকে হয়েছে ইব্রাহিম আলাই সালাম ঠিক না ভাই আবার হজরত নু সাল্লাম কত বড় নবী তার ছেলেরা হচ্ছে কাপের আলিয়ায় লুত নবী হো কাপেরা আউলিয়া হে লুত নবী হো কাপেরা যাও যা এ ফের আউনে হো গো তহেরা জাদায়ে আ জর খলিলুল্লাহ বুত और क्या नानू का गुमराह এটা আল্লাহর লীলা খেলা কেমতের দিন হজরতে নু আলাই সালাতাম সর্বপ্রথম তার ছেলে তার ছেলে থেকে পলায়ন করবে আল্লাহ তারা বুঝাবে যে বান্দা আসর ময়দানে গিয়ে কোনো লাভ তোর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন আল্লাহ পাক বলেছেন হেরে বান্দারা তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কোনো বেচা বিক্রি চলবে না কোনো সুপারিশ চলবে না কোনো বন্ধুত্বও সেখানে চলবে না বেচা বিক্রি চলবে না আপনি সুমুল বাজারে গিয়ে যদি একটা জিনিসের প্রয়োজন একটা পণ্যের প্রয়োজন হয় আপনি পণ্যটা আয়ত্ত করার তিনটে আছে মাধ্যম হয় আপনি ক্রয় করবেন আর যদি আপনার কাছে টাকা না থাকে আপনি বাকি নেবেন তখন সুপারিশ করতে বলবেন যে ভাই তুই ওকে বল যেন এই লোকটা আমাকে ওই পণ্যটা দিয়ে দেয় আমি টাকা দিয়ে দিব সুপারিশ টাকাও নাই সুপারিশও নাই বন্ধুত্ব দোকানদারের সাথে আপনার খুব খাতিল তখন আপনাকে টাকা না হলেও দিবে ঠিক কিনা কোন কিন্তু ফরকার ওখানে কোনো ব্যবসা বিক্রি চলবে না বন্ধুত্ব চলবে না কোন সুপারিশও কি ফাইজা বলেন যখন সিংহায় পু দেওয়া হবে তখন পারস্পরিক ভাতৃত্ব আর সম্পর্ক বিদায় নিয়ে চলে যাবে কেউ কাউকে চিনবে না এমন অবস্থা কেন হবে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান্নাসু তাকু ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম হে লোকেরা তোমরা তোমাদের প্রভুকে প্রভুকে ভয় করো আজিম কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার ইয়াওমা ইয়াওমা ইয়ারাও ইয়াওমা তারাও নাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আর ওয়া তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা وترى বলেন হে নবী ওদিন দেখবেন তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আর যাওয়ার দুধের মা তার সন্তানের কথা ভুলে গেছে ও তাজাও কুল্ল জাতি হামলিন হামলাহা গর্ভধারিণী মা তার গর্ভপাত হয়ে যাবে এবং মানুষদেরকে দেখবেন পাগলের ন্যায় তারা ছুটাছুটি করছে ইসরাফিলের সিংহের ফুৎকারের সাথে সাথে এমন একটি অবস্থা হবে তো আল্লাপাক তাকে বলবে যে তুমি এক নেগির জন্য আসর ময়দানে যেতে চাও কোনো লাভ হবে না কোন আল্লাহ তারপরে একটা সুযোগ দেন আমাকে দৌড় মারে দৌড় মেরে তার যার সঙ্গে সারা জীবন চলাফেরা করেছে তার ঘনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু তাকে বলবে রে ভাই তোর বন্ধু অমুক এক নেকির জন্য ধরা পড়ে গেছে দয়া করে যদি একটা নেকি দিতে পারো তাহলে আমি জান্নাতে চলে যেতে পারি হাদিসের মধ্যে আছে বন্ধুর চোখ এভাবে লাল করে বলবে বেটা জীবনে আমার একটা বন্ধু ছিল জানি তবে তুই কে তোকে চিনি না চলে যাবে বোনের কাছে বোন একটা নেকি আমাকে দে যদি দিদি পারো আমার জন্য জান্নাতের ফয়তলা হয়ে যাবে বোন এভাবে চোখ লাল করবো বলবে বেটা আমার ভাই ছিল দুনিয়াতে ঠিক তবে তুই কে আমি তোকে চিনি না দৌড় মেরে চলে যাবে ভাইয়ের কাছে ভাই এভাবে তাড়িয়ে দিবে চলে যাবে বাপের কাছে আব্বা আপনার কলেজের টুকরা একটা নেকির জন্য ধরা পড়ে গেছে দয়া করে যদি একটা দিতে পারেন জান্নাতের ফয়সলা হবে হাদিসের মধ্যে আছে বাপ চোখ রাঙ্গে তাকে ডাক দেয়ার বলবে বেটা আমি জীবনে বিবাহ করি নাই তুই আমার ছেলে থেকে আসলি সর্বশেষ আশ্রয়স্থল মা আহ যে মা বাচ্চাকে একটা পিঁপড়া কামড় দেখ একটাও মা কি করে না সহ্য আহ যারা মাতা পিতা হয়েছেন তারা বুঝবেন এই বিষয়টা মা আপনার কলিজারে টুকরা আদরের দুলালি কনকনে শীতের মৌসুমে আপনি বিজা খাতার উপর শুইয়া যে কলিজার টুকরাকে আপনি লালন পালন করেছেন আজকে আপনার সেই কলিজার টুকরা বিপদে পড়ে গেছে দয়া করে একটা মাত্র নেগি দেন আপনার ছেলের জন্য জান্নাতের পায়সালা হয়ে যাবে মা চোখ রাঙ্গি বলবে বেটা আমার একটা ছেলে ছিল আমি জানি তবে তুই কে তোকে চিনি না সব দরবার তার শেষ পাগলের নেয় হাসুর ময়দানে ছুটে ছুটি করবে এভাবে তার এই অবস্থা দেখে এক লোক বলবে ভাই তোমার এই অবস্থা কেন ক বললে কি লাভ হবে ক দেখো না বলো দেখি কি তোমার কি সমস্যা তো আমি মাত্র একটা নেকের অভাব সংক্ষেপে বলছি তো একটা নেক মাত্র আছে কটা কোন নিরানব্বইটা নেক আছে আর একটা নেকের অভাব সে বলবে এরা আমার তো মাত্র একটা নেক আমার নেক মাত্র কয়টা তুমি নিরানব্বই নেক দিয়ে যেতে পারতেছো না আর আমি কি একটা নেক দিয়ে যেতে পারবো ধরো আমি তো এমনি মরছি তোমাকে নেকটি দিয়ে দিলাম তুমি বেঁচে যাও আল্লাহকে নীলা খেলা দেখতেছেন কিনা ভাই খুশিতে আত্মহারা এই নেক নিয়ে আল্লাহ দরবার আল্লাহ এই যে আমি একটা নেক নিয়ে আসি আল্লাহ বলেন কিরে কই পাইলি তুই এ মহাসংকটের দিনে নেক তো আপনার মুখ বান্ধা আমাকে দিয়েছে কই যাও তাকে নিয়ে আসো নিয়ে আসার পর তাকে বলবে কিরে বেটা হাসরো ময়দানে একটা নাকির কি দাম তুই যে তারা একটা নাক দিয়ে দিলি তোর কি আগুনের কি ভয় নাই তো আল্লাহ ভয় আছে আমি চিন্তা করলাম জীবনে কোনো মানুষের উপকার করতে পারি নাই এখন মরে গেছি আসর ময়দানে আসলাম আর ও বেচারা নিরানব্বইটি ন্যাক দিয়ে জান্নাতে যেতে পারে না আর আমি কি একটা দিয়ে যেতে পারবো এই চিন্তা করে তাকে একটি ন্যাক আমি দিয়ে দিলাম এখন আসেন আল্লাহর নবী বলেন এই উভয়টা লোক জান্নাতে যাবে তোমার আল্লাহ এই লোক যাবে তার নেক একশোটা পূরণ হয়েছে এই জন্য কন এই লোকের নেক কয়টা পূরণ হয়েছে এই সিস্টেম অনুযায়ী এই আইন অনুযায়ী সে যাবে জান্নাতে আর আল্লাহ ফাকেরে বলবে হেরে বেটা রহমানুর রহিম দয়া করা অপর প্রতি সহানুভূতিশীল হওয়া এটা আমার আমি আল্লাহর কাম তুমি আজকে আসর ময়দানে তোমার বাইর উপর সহানুভূতি করেছ যাও সেই কারণে আমি আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে দিলাম নেকের দরকার আছে নাকি না নাই এটা বলিয়েন না যে এক লক্ষ নেক বাজারে আসি যদি দোয়াটা পড়ে এত নেক রাখবো কোথায় খবরদার এভাবে কথা বলিয়েন না এভাবে কথা বললে ইমান চলে যায় আমাদের অনেক ভালো ভালো মানুষের ইমাম চলে গেছে আমাদের খবরও নাই কেমনে জানেন নাকি তার অনেক মাঝে মাঝে এভাবে আর তোর শরীয়ত এ কথা বলার সাথে সাথে তার ইমাম চলে গেছে দাঁড়িয়ে রাখতে পারেন আর না পারেন আল্লাহর হুকুম মানতে পারেন আর না পারেন কোন সময় এভাবে ব্যাগমূলক শব্দ মুক্তি উচ্চারণ করবেন না খবরদার ইমান সাথে সাথে চলে যাবে যাই আমার ভাইরা বাজারে যাওয়া এটাও একটি সংসারের কাজ যদি এটাকেও যদি আমরা নবীর নিয়ম অনুযায়ী করতে পারি সব আছে নাকি নাই সাইয়েদ কাবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই আল্লাহর বড় নবীজির বড় একজন আশিক ছিল আল্লাহর নবীর দূর সম্পর্কীয় নাতি সাইয়েদ কাবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন হজ করবে বাইতুল্লার তাওয়াত করবে আর নবীর রজাতার আরত করবে ভিতরে এর আগ্রহের আগুন দাউ দাউ করে কি জ্বলতেছে কিন্তু টাকার অভাবে যেতে পারে না কি কোন আমাদের অন্তর আছে কি না এভাবে হজ করার শোকে সে তড়স্তা ও সদামায় বে করার হাজিরি শেহরে মদিনা কব নসিব হয়ে মুজে আয় খোদা সায়রাব কর করবে আবে জমজম সে মুজে हाथ टूटा उधर पे तेरे जब पिलाए तू मुझे गुम्बदे खजरा देखा दे रोजाए अधार मुझे दुर्मिया ने कब्र मिम्बर गिड़गिड़ाने दे मुझे गुम्बदे खजरा देखा कर इसको में देवाना वार मिसले बू बकरो उमर उस्मा आलिया रब मुझे হজরা তওয়াব আর জিয়ারতের সে আগ্রহের আগুন আমাদের ভিতরে তো এভাবে জ্বলছে কিন্তু পারতেছি না হয়তো অর্থের অভাব আছে সাইদ কাবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক যেহেতু ভিতরে আশা ছিল যে আল্লাহ নবীর দাদা যারের কবর একবার জেয়ারত করব কোন আশা ছিল আল্লাহ পাক আশা তার পূরণও করেছেন রজার পাশে দাঁড়িয়ে ওই যে দীর্ঘদিন মনে একটা ব্যথা ছিল রজা আসার জেয়ারত করবেন কিন্তু টাকা নাই আসতে পারতেছে না মনে একটা ব্যথা ছিল কিনা এতদিন এই ব্যথাটা নবীর রজার পাশে যাই ব্যক্ত করতেছে হাল্লার এক কবিতার এই মনের ইয়েটা যেটা ব্যক্ত করতেছে সেটাকে কবিতা আকারে বলছে রোখ সারে সে বড় চাকা ধরা পর্দা উঠা দো রোখ সারে সে বড় চাকা ধরা পর্দা উঠা দো লিল্লাহে মুজে হোসনে খোদা দাদে দেখা দো আয় বাহারে গরম সদকা হুসেন রেবেনে আলী কা किया साहो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार দেখাতে নেহি আ ওয়াজ শোনা দো রজার পাশে দাঁড়িয়ে বলছে ওগো নানা যান দীর্ঘদিনের মনের পিপাসা আজকে যেহেতু পূরণ হয়ে গেল আপনার রজার পাশে আমি চলে এসেছি দয়া করে আপনার চেহারা মোবারক টুকু একটু উঠাই আমাকে দেখাইয়া দেন কি সম্পর্ক কি আবদার ইয়ে কথা উদের ইয়ে কথা আচ্ছা, আপনার চেহারাটুকু একবার দেখাই দেন একটু ধরে দেখে আমাকে ধন্য করে দিন পরে চিন্তা করলো হাইরে দয়ার নবী রজা তার আরাম করতেছেন আর আমি নবীকে চেহারা দেখানোর জন্য বলতেছি নবী উঠবেন চেহারা দেখাবেন এটা তো আমার নানা জানার কষ্ট হবে একটু নিচে নেমে আরো ছোট্ট একটা আবদার করলো হাসান হুসাইনের দোয়া দিয়ে আয় বাহারে করম সদকা হুসাইনে বেনে আলী কা प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम দিদারও দেখাতে নেহি আ ওয়াজ শোনা দো ওগো নানা যান আপনার চেহারাটুকু আপনি দেখানো লাগবে না দয়া করে একবার রোজা থেকে একটি আওয়াজ আমাকে শুনাইয়া দেন তারপর আমার জীবনটা হয়ে যাবে ধন্য এই লোকটা এই আরজি পেশ করার সাথে সাথে ইতিহাসের মধ্যে আছে আল্লাহর নবীর নুরানি হাত রওজা থেকে এভাবে বেরিয়ে চলে আসে ওই লোক সাইদ কাবির আহমদরা পাড়ায় চুমু দিয়েছে আল্লাহ নবীর হাত মোবারকের উপর ওই মজলিস আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহ আলাই ছিল নব্বই হাজার হাজি সচককে দেখেছেন আল্লাহর নবীর নুরানি হাত এবং এই সাইদ কাবির আহমদ জাফারে চুমু দিয়েছেন এটাও দেখেছেন সাহেব কাবির আহমদ রেফাই রহমদুল্লাহ আল্লাহর কাছে উনার একজন মুরিদ একটা আবদার করলেন যে হুজুর আমি একটাবার আল্লাহকে দেখতে চাই স্বপ্নযুগে আপনি একটু তাব্বির আমাকে শিখিয়ে দিন কাকে দেখতে চাই আল্লাহকে সাহেব কাবির আহমদ রেফাই রহমতুল্লাহ বলেছেন ঠিক আছে বাবা এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি আজকে ছেড়ে দিবে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়া ছেড়ে দিবে তখন তুমি আল্লাহকে দেখবে মুদি চিন্তা করল ইন্নালিল্লা সাহেব কাবির আহমদ রেফাই কত বড় বুজুর্গ উনার মতো ব্যক্তির মুখে কথা সাজে উনি আমাকে বলতে যে ফরজ নামাজ ছেড়ে দেওয়ার জন্য এটা কেমন ফির এটা কি কেমন ফির কি কারণ আমাদের দেশের অনেক ফির আসেনি যে নামাজ পড়ে না আছে নাকি না হাজার হাজার ফির আছে এভাবে ওটা হলো ধর্ম ব্যবসায়ী ফির গদিনী শিল্পীর সিলেটের শাহজালাল মোজাদ্দাদ ইয়ামামি রহমতুল্লাহ আলাই তিনশত ষাট জন সাগরিদ নিয়ে সিলেটে যখন এসেছিল তখন সিলেটের রাজা ছিল গৌর গোবিন্দ গৌর গোবিন্দের সাথে ওনার সাথে সংঘর্ষ হয় ছেড়ে দিচ্ছি আমি ওনার সঙ্গে কি হয় সংঘর্ষ হয় তখন গৌর গোবিন্দ রাজা কি করলো নদী দিয়ে পার হওয়ার পরটি ওদের জন্য বন্ধ করে দিল যে এরা কি করে দেখবো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই থানের উপর সুরমা নদীর উপর নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলেন ওখানে তারা তিনশো জন শিষ্য উনিশশো দাঁড়াইলেন এই মুসল্লা নৌকার মতো পানির উপর দিয়ে বেশি ওদেরকে ওই পাড়ে নিয়ে গেলেন সুহান আল্লাহ এটা হচ্ছে বুজুর্গদের কারামত কারামত লাউলে হক এটা কারামত যখন সংঘর্ষ বেঁধে যায় গৌর গোবিন্দের সাথে তখন শাহজাল আল ইয়ামানি মুজাদ্দাদি রহমতুল্লাহ আলাই বলেছেন মুরিদদেরকে তিনশো ষাটজন মুরিদদেরকে যে কে আছে তোমাদের মধ্যে এমন যার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই তখন তার একটি সিফা সালা ছিল নাসির উদ্দিন সিফা সালার রহমদুল্লাহ আলাই উনি দাঁড়িয়ে বলেছেন হুজু সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার জীবনে কোনোদিন ফজরের নামাজও কাজা হয় নাই আচ্ছা মুড়িদের যদি অবস্থা এমন হয় যে মুড়িদের জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই ওই মুরুদের পীর জীবনে নামাজও পড়ে না কি ধারণা আপনাদের হ্যাঁ মুড়িতে যদি অবস্থা এরম হয় পীর কি নামাজ পড়ে না নাকি পড়ে আব্দুল কাদের জিলানি নামাজে পীর ছিল নাকি নামাজ খারাপ ছিল যত পীর ছিল সব নামাজই পীর ছিল কিসের বা তিনি নামাজ আবার আল্লাহর নবী মদিনার মসজিদে নামাজ পড়েছে সারা পৃথিবীর সকলেই দেখেছে বাতিনি নামাজ আবার কি যে নামাজ পড়ে কেউ দেখে না এটা কিসের নামাজ আবার তো আমার ভাইরা সাইদ কাবির আহমদ রেফারি বলছেন বাবা আল্লাহকে দেখবে তবে একটা ফরজ নামাজ তুমি ছেড়ে দাও দ্বিতীয় দিন আবার আসলেন হুজুর আল্লাহকে দেখার একটা তাব্বির আমাকে শিক্ষা দিন বলেছেন তোমাকে বলি না একটা ফরজ নামাজ ছেড়ে দিতে আবার চলে গেল ওই যে পীরের উপর প্রশ্ন যে উনি কি কয় আমাকে এটা তৃতীয় দিন আবার একই প্রশ্ন হুজুরের রাগ হয়ে গেল যে মেয়া তোমার কেন বিরক্ত করো তোমাকে বলেছি একটা ফরজ নামাজ পড়া তুমি ছেড়ে দাও মুরিদ ফরজ নামাজ ছেড়ে না দিয়ে একটা সুন্নত নামাজ ছেড়ে দিছে কি নামাজ থাকতে কর সুন্নত ছিলেন তো না এই যে জুমার নামাজের ফরজ সাইড রেখা যে পড়তো এটা কি সুন্নত নাকি সুন্নত ন সুন্নত উনি না পড়ে ঘরে চলে গেল যে আমার ফিরে বলছে ফরজ ছেড়ে দেওয়ার জন্য দেখি আজকে ফরজ না আজকে সুন্নত ছেড়ে দিই দেখি কি হয় ঘরে যখন ঘুমালো ঘুমের মধ্যে আল্লাহর নবী তার সামনে উপস্থিত হয়ে বলেছে বাবা বাবা আমি কি অপরাধ করলাম আল্লাহর ফরসটা আদায় করলি আমি নবীর সুন্নরটা কেন তুই না পড়ে চলে আসলি ওই লোক সাহেব সাবির আহমদ রাফাই রহমতুল্লাহের কাছে এসে বলেছেন হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি ফরজ ছাড়ার জন্য বলেছেন আমি ফরজ ছেড়ে দেই নাই ফরজ পড়ে শুধু আজকে সুন্নরটা ছাড়লাম আল্লাহর নবী আমাকে শব্দ এসে দমক দিল কয় বেটা খোদার কথম করি বলছি যদি একটা ফরজ নামাজ ছেড়ে দিতি স্বয়ং আল্লাহ এসে তোর সঙ্গে সাক্ষাৎ করত আমার ভাইরা কেন বলেছি অত্যন্ত আফসুসের বিষয় আপনারা হয়তো মসজিদের ভিতরে জাগা হয় না অনেকে বারিন্দায় দাঁড়ান বা কেউ রাস্তায় দাঁড়ান আমরা হয়তো দেখি না আমাদের দৃষ্টিকে ধোকা দিয়ে সালাম যখন ফিরানো হয় আপনার মনে মুনাজাতে পর্যন্ত অ্যাটেন্ড করেন না কি অপরাধ আল্লাহর নবী কি দোষ করছে আপনাদের কাছে সুন্নত সুন্নত মরেন নবীর আশেক বিশ্ব আশেখের রসুল সম্মেলন কত এসক আমাদের ভিতরে এসকের গোডাউন কিন্তু সালাম ফিরানো দেরি মুনাজাত পর্যন্ত ধরেন না সুন্নতটা না পড়ে চলে যান আপনার এই ফরজ কি কখনো কবুল হবে পশ্চিম কালেও এই ফরজ আল্লাহর দরবার কবুল হবে না এবং আল্লাহ আপনার এই ধরনের ফরজের কাতুরিয়াও নয় এই জন্য ভাইরা আপনার চোখে খুব আবদার করি বলবো একটু তাড়াতাড়ি মসজিদে আসবেন শীতের মৌসুম দেখছেন এখন দেড়টা বাজে গিয়েছে অনেকে আমার ওয়াজ না শুধু শুধু ঘড়ি দেখতেছেন যে উজুর ছাড়তেছে না কেন অনেকের মাথা খারাপ হয়ে গেছে আপনারা আসেন দেরি করে আমি ওয়াজ শুনাবো কার আপনারা যদি সাড়ে বারোটার দিকে মসজিদে চলে আসেন আমি সাড়ে বারোটা বাজে বসে যাব একটা দশ মিনিট আমি আপনাদেরকে ছেড়ে দিব আপনারা খুব সুন্দরভাবে বাজে চলে যেতে পারবেন কি কেন এভাবে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আর ভাইরা আল্লাহর নবীর সুন্নত এটা কখনো ছাড়বেন না সাইরেগার সুন্নত পড়ে যাবেন মুনাজাত ধরে যাবেন এখানে অনেকগুলো মানুষ থাকতে পারে এদের ভিতরে আল্লাহওয়ালা একজন অবশ্যই কি নবী বলেছেন প্রত্যেকটি চল্লিশ জন লোকের ভিতরে আমার একজন খাঁটি বন্ধা কি অবশ্যই থাকে মুনাজাত হবে দোয়া করবেন তার কারণ আপনার দোয়া কবুল হয়েছে বলাই তো যায় না এই জন্য সকলে মুনাজাতে অংশগ্রহণ করবেন এবং ধীরে সুস্থে সুন্নরটা পড়ে বিদায় নেবেন আজকে আলোচনা কি করেছি বুঝছেন তো ওম্মতের কাছে নবীর পাওনা হচ্ছে কি ওম্মত নবীর ধর্মের কাজে এবং সংসারের কাজে নবীর এটাত করবে এটা হচ্ছে উম্মতের কি নবীর কাছে পাওনা উম্মতের কাছে নবী পাওনা আল্লাহ পাক আমাদের সকলকে সর্বকাজে নবীর এটাত করার তৌফিক দান করুন ইনশাল্লাহ আলোচনা চলবে ধারাবাহিকভাবে যারা সুন্নত পায় না তারা সুন্নত পায় না